আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথে মুজাহিদ অবশ্য আল্লাহ অধিজ্ঞাত কে তার পথে জিহাদ করছে সর্বদা সিয়াম পালনকারী ও সলাৎ আদায়কারী মতো আল্লাহ তালা তার পথে জিহাদকারীর জন্য এই দায়িত্ব নিয়েছেন যদি তাকে মৃত্যু দেন তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা পুরস্কার বা গণিমতসহ নিরাপদে ফিরিয়ে আনবেন